ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো যারা নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে কলসিত স্রোতানে জীবন গাঙে তাদের পরাজয়ে কথা বলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি মহান পুরুষ যারা ভীরুতা মুছে গড়ে গেছে উপমা মিথ্যে যে মহান পুরুষ যারা ভীরুতা মুছে গড়ে গেছে উপমা মিথ্যে যে মহান পুরুষ যারা ভীরুতা মুছে গড়ে গেছে উপমামিতে যে তাদের নামগুলো ভুলে গেছি সব তাদের নামগুলো ভুলে গেছি সব তোমার পাতায় জাগিয়ে তোলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো যারা নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে কলুষিত শ্রোতানি জীবন গাঙে তাদের পরাজয়ের কথা বলো ইতিহাস তুমি যাদের হাত ধরে সভ্যতা পায় নব জাগ্রত শুনিলা ভাই যাদের হাত ধরে সভ্যতা পায় নব জাগ্রত শুনিলা ভাই যাদের হাত ধরে সভ্যতা পায় নব জাগ্রত সুনীলা ভাই সেই সব সত্যের স্বপ্ন ছোয়া সেই সব সত্যের স্বপ্ন ছোয়া মনের জানালাজ হরিয়ে তোলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো যারা নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে নৈতিক মানবিক মূল্যবোধ ভাঙে কলসিত শ্রোতা জীবন গাঙে তাদের পরাজয়ে কথা বলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি চুপ করে থেকো না কথা বলো ইতিহাস তুমি ঘুমিয়ে থেকো না চোখ মেলো ইতিহাস তুমি